আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাকতে ডাকতে আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক তোমার আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক আল্লাহ রে ডাকতে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাকে বান্দা আল্লাহ রে ডা যখন তুমি ছোট ছিলে দাঁত ছিল না মুখে তরল খাবার দিলে না লামা জননীর বুকে রে মা জননীর বুকে যখন তুমি ছোট ছিলে দাঁত ছিল না মুখে তরল খাবার দিলে নালা মা জননীর বুকে রে মা জননীর বুকে সে আল্লাহ রে ভুইল না রে সে আল্লাহ রে ভুইল না রে জীবন জাকার থাক তোমার সে আল্লাহ রে ভুইল না রে জীবন জাকার থাক তোমার ডাকার মতো ডাকলে তোমার গুণা হবে মাফ আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডা আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডা আল্লাহ রে ডাকতে ডাকে আল্লাহ রে ডাকতে ডাকে জীবন কেটে যাক তোমার আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডা যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে পর হয়েছেন তিনি যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে পর হয়েছেন তিনি আবার তোমার কেউ রবে না আবার তোমার কেউ রবে না রবেন মৌলা পাক আবার তোমার কেউ রবে না রবেন মৌলা পাক সে আল্লাহর বিধান পালনে থাকিও সজাগ আল্লাহ রে ডাকে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাকে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাকতে ডাকতে আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক তোমার আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক আল্লাহ রে ডাকতে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডা পশু পাখি রাজি ডাকে যে আল্লাহকে টুনটুনিয়ে দেয়াল ঘড়ি আল্লাহরি নাম হাকে রে আল্লাহরি নাম হাকে পশু পাখি রাজি ডাকে যে আল্লাহকে টুনটুনিয়ে আল্লাহরি নাম হাকে রে আল্লাহরি নাম হাকে দোয়েল কোয়াল ময়না ডাকে দোয়েল কোয়েল ময়না ডাকে আরো ডাকে কাক দোয়েল কোয়েল ময়না ডাকে আরো ডাকে কাক সে আল্লাহর ডাকলে দিলের ময়লা হবে সাফ রে ডাকলে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাকতে ডাকতে আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক তোমার আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক্রে বান্দা আল্লাহ রে ডা আল্লাহ রে ডাক্রে বান্দা আল্লাহ রে ডা